হতাশার জ্বালা কিংবা অতৃপ্ত হৃদয়ের তৃষ্ণা মিটাতে চাও তো সেই নামের গান গাও যে নাম স্মরণ করে ইব্রাহিম আলাইহিসাল্লাম আগুন থেকে মুক্তি পেয়েছিলেন এসো না বন্ধু আল্লাহর নামে গান গাই তার নামের কোরাস গেয়ে মন প্রাণ জুড়াই এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জোড়াই এসো না মন প্রাণ জোড়াই এসো না আল্লাহ নামে গান গাই এসো না মন প্রাণ জোড়াই এসো না মন প্রাণ জোড়াই আল্লাহু আকবর বলো আল্লাহু আকবর আল্লাহু আকবর বলো আল্লাহু আকবর আল্লাহু আকবর বলো আল্লাহু আকবর আল্লাহু আকবর বলো আল্লাহু আকবর ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও মধুর নাম তিনিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলনা হবে না হবে না ও নামের তুলনা হবে না হবে না তুলনা নাই নাই নাই এসো না আল্লাহ নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই এসো না মন প্রাণ জুড়াই আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার আল্লাহু আকবর বলো আল্লাহু আকবর আল্লাহু আকবর বলো আল্লাহু আকবর যে নামে ইব্রাহিমের আগুন হল পানি ডাকার মতো ডাকলে আজ সারা দেবেন তিনি রেমন সারা দেবেন তিনি যে নামে ইব্রাহিমের আগুন হল পানি ডাকার মতো ডাকলে আজ সাড়া দেবেন তিনি রে মন সাড়া দেবেন তিনি ও মধুর নাম নামটি মিটায় হতাশার জ্বালা গলেতে পারো ও নামের মালা ও মধুর নাম নামটি মিটায় হতাশার জ্বালা গলেতে পারো ও নামের মালা ও নামের তুলনা মেলে না মেলে না ও নামের তুলনা মেলে না মেলে না তুলনা নাই নাই নাই এসো না আল্লাহ নামে গান গাই এসো না মনো প্রাণ জুড়াই এসো না মনো প্রাণ জুড়াই আল্লাহু আকবর বলো আল্লাহু আকবর আল্লাহু আকবর বলো আল্লাহু আকবর আল্লাহু আকবর বলো আল্লাহু আকবর আল্লাহু আকবর বলো আল্লাহু আকবর এসো না আল্লাহ নামে গান গাই এসো না মনো প্রাণ জুড়াই এসো না মন প্রাণ জুড়াই আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার আল্লাহু আকবার বলো আল্লাহ আকবার আল্লাহু আকবার বলো আল্লাহ আকবার আল্লাহু আকবার বলো আল্লাহ